ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ويل للاعقاب من النار رواه الامام مسلم في صحيحه আবু হুরেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযুর সময় শুকনো থেকে অজুর সময় শুকনো থেকে যাওয়া গোড়ালি সমূহের জন্য জাহান্নামের অগ্নিতে ভীষণ দুর্ভোগ রয়েছে বা আজাব রয়েছে মুসলিম শরীফের হাদিস নম্বর তিরিশ হাইফের ব্র্যাকেটের মধ্যে দুশো বিয়াল্লিশ এবং সহি বোখারি সহি বোখারির মধ্যেও এই হাদিসটি দেখতে পারেন হাদিস নম্বর একশো তেষট্টি তবে হাদিসের শব্দগুলি সহি মুসলিম থেকে নেওয়া হয়েছে এই হাদিসটি দ্বারা সতর্ক করা হয়েছে মুসলিম সমাজকে যে তারা যেন অজু করে ঠিকভাবে ঠিক পন্থাই যেন অজু করে অজুর সময় তাড়াহুড়া করে অজুর কোনো অঙ্গ যেন ছিঁড়ে না দেয় কেন যে অজুর অঙ্গ শুকনো থাকলে অজু হবে না আর অজু যদি না হয় তাহলে নামাজও হবে না আর নামাজ পড়া হচ্ছে ফরজ আর নামাজ যেমন পড়া ফরজ তেমনি অজু করাটাও ফরজ বিনা অজুতে নামাজ হবে না হাদিসের মধ্যে এসছে লাতুক বালো সলাতুম বেগাই দে বিনা পবিত্রতায় নামাজ কবুল হবে না সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার ঠান্ডা দিন হোক আর গরম দিন হোক ঠান্ডা দিনের রাত্রি হোক বা গরম সময়ের রাত্রি হোক বা গরম ঠান্ডা দিনের রাত্রি হোক বা গরম দিনের রাত্রি হোক গরম সময়ের রাত্রি হোক বা ঠান্ডা সময়ের রাত্রি হোক আমরা যখন অজু করব দিনে হোক বা রাতে হোক অজু ভালো ভালোভাবে করব ভালো পন্থায় অজু করব যাতে আমাদের শরীরের বা অজুর কোনো অঙ্গ একটি শুকনো না থেকে যায় কেন যে অজু করার মর্যাদা বিরাট রয়েছে আপনি যখন সঠিক পন্থায় অজু করবেন অজু করার প্রত্যেক ফোটার সঙ্গে বা শেষ ফোটার সঙ্গে আপনার সমস্ত ছোট ছোট পাপগুলি মুছে যাবে ধুয়ে যাবে তো এই এবাদতকে আমরা যেন এই এবাদতকে যেন আমরা বড় মনে করি আর এর যেন আমরা গুরুত্ব দিই একে আমরা অবহেলা না করি কেন যে অজু এমনই একটি এবাদত যে এই অজুর দ্বারা সমস্ত চোখের মুখের হাতের পায়ের ছোট ছোট পাকগুলি ঝরে পড়ে যায় তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পূর্ণভাবে উত্তম রূপে অজু করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে সুতরাং যেন অজুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে অজুর পানি পৌঁছে যায় এটা খেয়াল রাখতে হবে আর এটাও জেনে রাখতে হবে যে যে ব্যক্তি পবিত্রতা অর্জনের অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটি অংশ শুকনো রেখে দিবে সে ব্যক্তির পবিত্রতা অর্জন হবে না এবাদতের কোনো বিষয়কে নিয়ে অবহেলা করা অথবা অমনোযোগ হওয়া ধ্বংস ও নিরাশের পথে যাওয়ার একটি কারণ সুতরাং যে ব্যক্তি কোনো এবাদতকে অবহেলা করবে সে যেন ধ্বংসের পথে যাবে কেন আল্লাহ রসুল বলেছেন ওয়াইরুল্লীলা আকাবে মিনান্না এই ওয়াই মানে দুর্ভোগ কিংবা জাহান্নাম কিংবা তার জন্য অশান্তি রয়েছে দুনিয়াতেও এবং আখেরাতে কেন অশান্তি রয়েছে জাহান্নামে জান্নাতে তো অশান্তি নাই সুতরাং আমরা জান্নাত যাওয়ার কাজ করব। কোনো এবাদত যদি সঠিক পন্থায় না করা হয় তো সেই এবাদতটি জান্নাত যাওয়ার বদলে সেই এবাদতটি আমাদেরকে কোথায় নিয়ে যাবে জাহান নাম নিয়ে যাবে কোনো একটি এবাদত সঠিক পন্থায় যদি সম্পাদন না করি তো সেই এবাদতটি জান্নাতে যাওয়ার মাধ্যম হওয়ার পরিবর্তে জাহান নামে যাওয়ার মাধ্যম হয়ে যাবে তাহলে আমরা কোনো কোন কোনো কি যেন আমরা কোন এবাদত কি যেন জাহান নামে যাওয়ার মাধ্যম না বানাই এটাই খেয়াল রাখতে হবে সুতরাং এই হাদিসের মধ্যে আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে অজু ঠিকভাবে করবে এই হাদিসের দ্বারা এটাও একটা আমরা পদ্ধতি বুঝতে পারছি যে মানুষকে শিক্ষা দেওয়ার পদ্ধতি দাওয়াত দেওয়ার পদ্ধতি যে মানুষকে যেন আমরা অপমানিত না করি তার নাম ধরে যেন তাকে অসম্মান না করি এখানে রসুল্লাহাম দেখছেন যে কার পা শুকনো আছে বা কার অজুর অঙ্গ শুকনো আছে তবুও রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কাউরে নাম উচ্চারণ না করে বললেন ঐলুল্লিল আকাবে বিনা না যার গোড়ালি শুকনো রয়েছে তার জন্য দুর্ভোগ রয়েছে বা জাহান্নামের আগুন রয়েছে তাহলে এখানে শিক্ষা দেওয়ার পদ্ধতি দাওয়াত দেওয়ার পদ্ধতি মাধ্যম আমরা জানতে পারলাম যে মানুষকে অপমানিত না করে ডাইরেক্ট তাকে অপমানিত না করে এমনভাবে উপদেশ দিব যেন সংশোধন হয়ে যায় আর সে যেন অপমানিত না হয় এটা আমরা খেয়াল রাখবো সবসময় আমরা ভাইদেরকে বা বোনদেরকে বা আমাদের সমাজের কোনো লোককে আমরা অপমান করে ইসলামের দিকে নিয়ে আসার চেষ্টা করব না বরং সম্মানিত পদ্ধতিতে তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসার চেষ্টা করব। কেন যে এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের একটি বৈশিষ্ট্য যে কাউকে অপমানিত করা চলবে না সমস্ত মুসলমানকে ভালোবাসতে হবে আর ভালোবাসার দাবি হলো এই যে তাকে আমরা সম্মান করব তাকে সম্মানিত শব্দে স্মরণ করব সম্মানিত পদ্ধতিতে তাকে দাওয়াত দিব বা ইসলামের দিকে নিয়ে আসব কাউরি ভুল ত্রুটি হলে হঠাৎ করে আমরা বলে দেব না এই তুমি জাহান্নামি হয়ে গেছো কেন যে তোমার পা শুকনো হয়ে গেছে হ্যাঁ বা তুমি জাহান্নামি হয়ে গেছো এই জন্য যে তোমার মধ্যে ইসলাম বিরোধী একটি কাজ রয়েছে এই বলি যেন আমরা কোনো সময় কাউকে ভৎসনা না করি বা কোনো ব্যক্তিকে আমরা বিতাড়িত না করে দিই বা কোনো ব্যক্তির মনে যেন আমরা কষ্ট না দিই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হচ্ছে এটাই পন্থা এটাই তরিকা যে ইনডাইরেক্ট ভাবে মানুষকে সতর্ক করে দেবো আমরা أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب وأتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته